ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد সম্মানিত মুসলিম সমাজ আজকে আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টির নাম হচ্ছে যে আল্লাহর ইবাদত আল্লাহর শরীয়ত সম্মত হওয়া অপরিহার্য আল্লাহর ইবাদত আল্লাহর শরীয়ত সম্মত হওয়া অপরিহার্য সুতরাং যত আমরা ইবাদত বন্দেগী করব আল্লাহর উপাসনা করব যেন আল্লাহর প্রদত্ত শরীয়ত অনুযায়ী হয় শরীয়তের উল্টা পথে গেলে এবাদত আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী এবাদত করব আমরা এবাদত হবে আল্লাহ তালার আর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা ইবাদত করব তাই নামাজ পড়ব আল্লাহর রাসুলের তরিকা অনুযায়ী জাকাত দেব আল্লাহর রাসুলের প্রদত্ত নিয়ম অনুযায়ী হজ করব আল্লাহর রাসুলের রীতিনীতিকে কেন্দ্র করি অনুরূপভাবে রোজা রাখব রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী তো আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী এবাদত হবে আল্লাহ তালার আল্লাহ রাসুলের তরিকাকে বাদ দিয়ে আল্লাহর এবাদত গ্রহণযোগ্য হবে না তাই হাদিসের মধ্যেও এসেছে পবিত্র কোরআনের মধ্যেও এসেছে যে যে ব্যক্তি আল্লাহ রাসুলের অনুসরণ করবে না তার এবাদত কবুল হবে না মন গড়া এবাদত করলে সেই এবাদত আল্লাহ তালা কবুল করবেন না বরং সেই এবাদতটি জাহান নামে যাওয়ার এবং লানত ও অভিশাপ পাওয়ার উপাদান হয়ে যাবে যেমন কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মরণ কালে এই হাদিসটি বা এই উপদেশটি আমাদেরকে দিয়ে গেছেন عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا এই হাদিসটি বোখারি শরীফের মধ্যেও এসেছে মুসলিম শরীফের মধ্যেও এসেছে অকাট্য হাদিস আমরা জানি মসজিদ নির্মাণ করা হচ্ছে একটি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা হচ্ছে একটি ইবাদত একটি উপাসনা আল্লাহ তবারকালা আল্লাহ তবারকালার নৈকট্য লাভের একটি মাধ্যম কিন্তু এই মসজিদ যদি ইসলামী শিক্ষার নিয়ম অনুযায়ী না হয় তাহলে সেই মসজিদটি আবার জাহান নামে যাওয়ার উপাদান হয়ে যাবে এখানে যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটির ভাবার্থ হচ্ছে যে আবু হরিয়ানা হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম নিশ্চয়ই বলেছেন যে ওই সমস্ত ইয়াহুদি নাসারাদের কে আল্লাহ তালা অভিশাপ প্রদান করুন যে সমস্ত ইয়াহুদ এবং নাসারারা নিজের নিজেদের আম্বিয়াগণের কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছিল তাহলে মসজিদ বানানো একটি হচ্ছে উপাসনা বড় উপাসনা মসজিদ বানানো একটি এবাদত আল্লাহ তবারকালার তাতে সন্তুষ্টি লাভ হয় হাদিসের মধ্যে এসছে যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতেও অনুরূপ ঘর নির্মাণ করবেন তো বুঝা গেল যে মসজিদ নির্মাণ করাটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম কিন্তু ইহুদ নাসারারা এমন জায়গায় মসজিদ তৈরি করেছিল যেই জায়গায় মসজিদ তৈরি করা নিষিদ্ধ তার জন্য তারা জান্নাতের বদলে কি পেল আল্লাহর রসুলের মুখে আল্লাহর অভিশাপ পেল লানত পেল সুতরাং মুসলমানের মধ্যেও যে ব্যক্তি এই কাজ করবে সে ব্যক্তি লানতের অধিকারী হবে কোন কবরের উপরে মসজিদ নির্মাণ করা বা বিল্ডিং নির্মাণ করা বৈধ নয় শরীয়ত সম্মত নয় সুতরাং যারা কবরের ওপরে মসজিদ নির্মাণ করছে বা বিল্ডিং নির্মাণ করছে তারা অভিশাপের হকদার হয়ে যাচ্ছে তাদেরকে অতি সত্তর তৌবা করা উচিত কেন যে তোবার দ্বারা আল্লাহ তবারক তালা সমস্ত গুণা মাফ করে দিবেন সম্মানিত মুসলিম সমাজ আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমরা আল্লাহর এবাদত সেই পদ্ধতিতে সম্পাদন করব যে পদ্ধতিতে আল্লাহ তালা আমাদেরকে ইবাদত সম্পাদন করার আদেশ দিয়েছেন আর সেই পদ্ধতি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতি তাই আল্লাহ তালা বলেছেন লাকাদ খান আলাকুম ফি রাসুলিল্লাহি ওসুয়াতুন হাসানা আল্লাহ রাসুলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ তালা বলেছেন ইনকুন তুম তো হেব্বুন আল্লাহ হে নাবি তুমি জানিয়ে দাও যে হে মানব সকল তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আমাকে মেনে চলো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে ক্ষমা করে দেবেন সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত সম্মানিতা বোনেরা আমার আমি এখানে এই কথাটির প্রতি একটু গুরুত্ব দিলাম বেশি যে আল্লাহর এবাদত হবে আল্লাহর শরীয়ত অনুযায়ী আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে অন্য পদ্ধতিতে এবাদত করলে সে এবাদত গ্রহণযোগ্য হবে না আপনারা এখানে দেখতে পেলেন যে মসজিদ নির্মাণ করা একটি জান্নাত যাওয়ার উপাদান কিন্তু যদি মসজিদ কবরের উপরে নির্মাণ করা হয় তাহলে সেটা লানত পাওয়ার একটি উপাদান তো আল্লাহ যেন সমস্ত মুসলমানকে আল্লাহর লানত থেকে রক্ষা করেন আকুল কৌলি হাদা ও আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম অলি ওয়া মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ